কাইস রহমাতুল্লা আলহী বলেন আমি সাইদ ইবনু জায়দ রদিল্লাহ তাল্লাহ্নকে তার গোত্রকে লক্ষ্য করে একথা বলতে শুনেছি যে আমি দেখেছি উমর রদিল্লাহ তাল্লাহ্ন আমাকে এবং তার বোন ফাতিমাকে ইসলাম গ্রহণ করার কারণে বেঁধে রেখেছেন তখন তিনি ইসলাম গ্রহণ করেননি তোমরা উসমান রদিল্লাহ তাল্লাহ্ন এর সাথে যে অসদাচরণ করেছ তার কারণে যদি ওহুদ পাহাড় বিদীর্ণ হয় তবে তা হওয়াটাই স্বাভাবিক